আমাদের দিকে ফিরে সে এ কাজটি শেষ করে তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمنا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون এ কথায় তাদের একজন বলল ইউসুফকে মেরে ফেলো না যদি কিছু করতেই হয় তাহলে তাকে কোনো অন্ধ কূপে ফেলে দাও আসা যাওয়ার পথে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে এ প্রস্তাবের ভিত্তিতে তারা তাদের বাপকে গিয়ে বলল আব্বাজান কি ব্যাপার আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করেন না অথচ আমরা তার সত্যিকার শুভাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন সে কিছু ফলমূল খাবে এবং দৌড়ঝাঁপ করে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 কথা স্মরণ করবে তাদের তাদের ফলাফল সম্পর্কে তারা জানে না وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما, وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون রাতে তারা কাঁদতে কাঁদতে তাদের বাপের কাছে এসে বলল আব্বাজান আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম ইতিমধ্যে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল কথা শুনে তাদের বাপ বলল বরং তোমাদের মন তোমাদের জন্য একটি বড় কাজকে সহজ করে দিয়েছে ঠিক আছে আমি সবর করব এবং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 ইউসুফকে তাদের সামনে বের হয়ে আসা ইশারা করল যখন ওই মেয়েদের দৃষ্টি তার উপর পড়ল তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল এবং নিজেদের হাত কেটে ফেল তারা বলল আল্লাহর কি অপার মহিমা এ তো মানুষ নয় এ তো এক মহিমান্বিত ফেরিস্তা আজিজের স্ত্রী বলল দেখলে তো এ হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে নিন্দাবাদ করতে অবশ্যই আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম কিন্তু সে নিজেকে রক্ষা করেছে যদি সে আমার কথা না মেনে নেয় তাহলে কারারুদ্ধ হবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে قال رب السجن أحب إلي مما يدعونني قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكون من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم ثم بدا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 গাভীকে সাতটি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো শীষ হে সভাসদবৃন্দ আমাকে এই স্বপ্নের তাবির দাও যদি তোমরা স্বপ্নের মানে বুঝে থাকো লোকেরা বলল এসব তো অর্থহীন স্বপ্ন আর আমরা এই স্বপ্নের মানে জানি না সেই দুজন কয়েদিনের মধ্য থেকে যে বেঁচে গিয়েছিল এবং দীর্ঘকাল পরে এখন যার মনে পড়েছিল সে বলল আমি আপনাদের এ তাবির বলে দিচ্ছি আমাকে একটু কারগারে ইউসুফের কাছে পাঠিয়ে দিন يوسف أيها الصديق أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون সে গিয়ে বলল হে সত্যবাদিতার প্রতীক ইউসুফ আমাকে এই স্বপ্নের অর্থ বলে দাও সাতটি মোটা গাভীকে সাতটি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং সাতটি শীষ সবুজ ও সাতটি শীষ শুকনো সম্ভবত আমি লোকদের কাছে ফিরে যেতে পারবো এবং তারা জানতে পারবে قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون ثم يأتي من بعد ذلك عام فيه غاث الناس وفيه يعصرون ইউসুফ বলল তোমরা সাত বছর পর্যন্ত লাগাতার চাষাবাদ করতে থাকবে এ সময় তোমরা যে ফসল কাটবে তা থেকে সামান্য পরিমাণ তোমাদের আহারের প্রয়োজনে বের করে নেবে এবং বাদবাকি সব শীষ সমেত রেখে দেবে তারপর সাতটি বছর আসবে বড়ই কঠিন এ সময়ের জন্য তোমরা যে শস্য জমা করবে তা সমস্ত এ সময় খেয়ে ফেলা হবে যদি কিছু বেঁধে যায় তাহলে তা হবে কেবলমাত্র সেটুকুই যা তোমরা সংরক্ষণ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 يرجعون ইউসুফের ভাইরা মিশর এলো এবং তার কাছে হাজির হল সে তাদেরকে চিনে ফেলল কিন্তু তারা তাকে চিনতে পারল না তারপর সে যখন তাদের জিনিসপত্র তৈরি করাল তখন তলার সময় তাদেরকে বলল তোমাদের বইমাত্র ভাইকে আমাদের কাছে আনবে দেখছ না আমি কেমন পরিমাণ পাত্র ভরে দেই এবং আমি কেমন ভালো অতিথি পরায়ণ যদি তোমরা তাকে না আনো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো শস্য নেই বরং তোমরা আমার ধারে কাছে এসো না তারা বলল আমরা চেষ্টা করব যাতে আব্বাজান তাকে পাঠাতে রাজি হয়ে যান এবং আমরা নিশ্চয়ই এমনটি করব ইউসুফ নিজের গোলামদেরকে ইশারা করে বলল ওরা শস্যের বিনিময় যে অর্থ দিয়েছে তা চুপি সারি ওদের জিনিসপত্রের মধ্যে রেখে দাও ইউসুফ এটা করল এ আশায় যে বাড়িতে পৌঁছে তারা নিজেদের ফেরত পাওয়া অর্থ চিনতে পারে অথবা এ দানশীলতার ফলে তারা তার প্রতি কৃতজ্ঞ হবে এবং বিচিত্র নয় যে তার আবার ফিরে আসবে فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا فأرسل معنا أخانا نتل وإنا له لحافظون قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين যখন তারা তাদের বাপের কাছে ফিরে গেল তখন বলল আব্বাজান আগামীতে আমাদের শস্য দিতে অস্বীকার করা হয়েছে কাজী আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে আমরা শস্য নিয়ে আসতে পারি এবং অবশ্যই আমরা হেফাজতের জন্য দায়ী থাকব বাপ জবাব দিল আমি কি ওর ব্যাপারে তোমাদের উপর ঠিক তেমনি ভরসা করব যেমন ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে করেছিলাম অবশ্য আল্লাহ সবচেয়ে ভাইফাজতকারী এবং তিনি সবচেয়ে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 ইউসুফ আর চুপ থাকতে পারল না সে বলল তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে তারা চমকে উঠে বলল হায় তুমি ইউসুফ নাকি সে বলল হ্যাঁ আমি ইউসুফ এবং এই আমার সহদর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আসলে কেউ যদি তাকুয়া সাব অবলম্বন করে তাহলে আল্লাহর কাছে এই ধরনের সৎ কর্মশীল লোকদের কর্মফল নষ্ট হয়ে যায় না বলল আল্লাহর কসম আল্লাহ তোমাকে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যথার্থই আমরা অপরাধী ছিলাম সে জবাব দিল আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের মাফ করে দিন তিনি সবার প্রতি অনুগ্রহকারী যাও আমার এই জামাটি নিয়ে যাও এবং এটি আমার পিতার চেহারার উপর রাখো তিনি দৃষ্টিশক্তি ফিরে পেন আর তোমাদের সমস্ত পরিবার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 চাও কেন অধিকাংশ লোক তা মানবে না অথচ তুমি এ খেদমতের বিনিময়ে তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না এটা তো দুনিয়াবাসীদের জন্য সাধারণভাবে একটি নসিহত ছাড়া আর কিছুই নয় وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا هم مشركون أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون আকাশ সমূহে পৃথিবীতে কত নিদর্শন রয়েছে যেগুলো তার অতিক্রম করে যায় কিন্তু সেদিকে একটু দৃষ্টিপাত করে না তাদের বেশিরভাগ আল্লাহকে মানে কিন্তু তার সাথে অন্যকে শরিক করে তারা কিভাবে নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহ রাজাবের কোনো আকস্মিক আক্রমণ তাদেরকে গ্রাস করে নেবে না অথবা তাদের অজ্ঞাত সারে তাদের উপর সহসা কেয়ামত এসে যাবে না قل هذه سبيلي أدعو إلى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 যারা নবীর কথা মেনে নিয়ে তাকওয়ার পথ অবলম্বন করেছে এখন কি তোমরা বুঝবে না حتى إذا استيأس الرسل وظنوا أنهم وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنرجع من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل شيء وهدى, وهدى ورحمة لقوم يؤمنون এমনকি যখন নবীরা লোকদের থেকে হতাশ হয়ে গেল এবং লোকেরাও ভাবল তাদেরকে মিথ্যা বলা হয়েছিল তখন অকস্মাৎ আমার সাহায্য নবীদের কাছে পৌঁছে গেল তারপরে ধরনের সময় যখন এসে যায় তখন আমার নিয়ম হচ্ছে যাকে আমি চাই তাকে রক্ষা করি এবং অপরাধীদের প্রতি আমার আজাব রদ করা যেতে পারে না পূর্ববর্তী লোকদের এই কাহিনীর মধ্যে বুদ্ধি বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে কোরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয় বরং এগুলো ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সবকিছুর বিশদ বিবরণ আর যারা ইমান এনেছে তাদের জন্য হেদায়াত ও রহমত